السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب وطبيب قلوبنا قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا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

سواء بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على حميد مجيد محترم حضرات صدر جلسہ উপস্থিত হজরত আলামায় কারাম সম্মানিত মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় দেশ দরদি নবী প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ আল্লাপাক রব্বুল আলমীর রশেষ মেহরবানি যে চরম এক অরাজকতার মধ্য দিয়েও আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে মেহরবানি করে আল্লাহ দিনের কথা আলোচনা করার জন্য শোনার জন্য আজকের এই মাদ্রাসার মুবারক মাহফিলে অংশগ্রহণ করার শরিক হওয়ার এবং এখানে নেক লোকদের সহবতে কিছু সময় অতিক্রম করা তৌফিক দান করেছেন কোরআন এবং হাদিস থেকে মূল্যবান পাথেও সংগ্রহ করবার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বে করিমের দরবারে শুক্রিয়া আদায় করে মোহাম্মতের সাথে অন্তর থেকে কালে মতো শুকুর করি আলহামদুলিল্লাহ মোখতারাম হাজরিন আজকে আমরা আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন একটা দিবস অতিক্রম করলাম ক্যালেন্ডারের হিসাবে আজকে হল ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ দিবস কত ঠিক না বেঠিক কি দিবস এটা হলো আমাদের দেশের আমাদের এই মাতৃভূমির স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ হল বাংলাদেশের স্বাধীনতা দিবস কাজেই এই দিবসটা আমাদের জাতীয় পর্যায়ে সর্বাধিক গুরুত্বের সাথে উদযাপন করা হয় দেশের সর্বস্তরের মানুষ আমরা এই স্বাধীনতা দিবসকে উদযাপন করি আসলে এই স্বাধীনতা অর্থ কি স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতা উদযাপনের উদ্দেশ্য কি এই ব্যাপারগুলি আমাদের আর একটু ভালো করে বোঝার দরকার আছে আমাদের মাহফিলগুলোতে এই ধরনের আলোচনা আমরা বলেও অভ্যস্ত না শুনেও অভ্যস্ত না আমি যখনই স্বাধীনতার কথা বলতেছি আপনাদের কাছে স্বাভাবিকভাবে একটু খরচা লাগতেছে যে ঘটনা কি হুজুর তো কবরের কথা বলবে হুজুর এখানে ওয়াক করতে বসতে জান্নাত জাহান নামের কথা বলবে হুজুর আবার এই সমস্ত স্বাধীনতার কথা বলে কেন তাই না বাপখানা এরকম আমাদের অনেক মানুষেরই যে স্বাধীনতা কার বাপের তালু স্বাধীনতা মনে হয় কোনো কারো ব্যক্তিগত সম্পত্তি স্বাধীনতার সত্যিকার চেতনা এবং স্বাধীনতার সত্যিকার শিক্ষা যদি আমাদের এই মাহফিলগুলো থেকে না দেওয়া হয় আমাদের মসজিদগুলো থেকে যদি আমরা জাতিকে স্বাধীনতার সঠিক চেতনা সম্পর্কে উদ্বুদ্ধ না করি আমরা যদি আমাদের মাদ্রাসার আলেম সমাজ এই জাতিকে স্বাধীনতার সঠিক শিক্ষাকে না দেই আগামী দিনে স্বাধীনতাকে পুঁজি করে বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করার ষড়যন্ত্র খুব ভালো করে মনে রাখবেন আমরা যেমনি ভাবে খোদার আসমানের উপরে শান্তির কথা বলি যেই শিক্ষা আমরা যেরকম অর্জন করি কোরআন এবং হাদিস থেকে এই কোরআন এবং হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদেরকে যেমনি ভাবে আসমানের উপরের জিন্দগির শান্তির বার্তা দেয় আমরা যে শিক্ষায় শিক্ষিত যেই শিক্ষার কথা আমরা জাতির কাছে প্রচার করি সেই শিক্ষা যেমনি ভাবে আমাদেরকে জমিনের নিচে শান্তির ব্যবস্থা করে আসমানের উপরে যেই শিক্ষা শান্তি দিতে পারে জমিনের নিচে যেই শিক্ষা ব্যবস্থা মানুষকে শান্তি উপহার দিতে পারে যদি আত্মানার জমিনের মধ্যখানে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠা করতে হয় সেই ব্যবস্থা ছাড়া মানুষের জিন্দগিতে শান্তি আর নিরাপত্তার বিকল্প কোনো ব্যবস্থা নাই কাজেই আজকে অভ্যাস পরিবর্তন করেন যাদের যাদের কাছে আলেম ওলামাদের মুখ থেকে জাতি সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে স্বাধীনতা সম্পর্কে কথা শুনতে যাদের শরীরের মধ্যে চুলকানি ধরে আপনারা এই চুলকানির চিকিৎসা করেন অ্যালার্জির ঔষধ খান আলেমুল আমাদের কাছ থেকে সত্যিকার জাতি গঠনের দিক নির্দেশনা নেওয়ার চরিত্র আপনারা গঠন করেন আলেমুল আমাদের কাছ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে জাতি গঠনের জাতিকে পরিচালনা করার জাতিকে নেতৃত্ব দেওয়ার জাতির এবং গোটা জনগণের তাদের মৌলিক নিরাপত্তা প্রতিষ্ঠার দিক নির্দেশনা আলেম সমাজ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে গ্রহণ করেন ইনশাল্লাহ জাতির কল্যাণ সাধিত হবে কথা ঠিক না বেঠিক এই জন্য বলতে চাই যেহেতু আজকে আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস স্বাধীনতার দিবস আমাদের আলেম আমাদের আমাদেরও একটু মনোভাব পরিবর্তন হওয়ার দরকার আমরাও কিছুটা আজকের এই জাহেলি সমাজের এই বিভক্তিকে আমরাও যেন কিছুটা মেনে নিয়েছি আমাদেরও মনোভাব অনেকটাই এরকম এখানে একটা বিভক্তির রেখা টানা হইতেছে যে হুজুরদের জন্য আসমানের উপরে আর জমিনের নিচে মাঝখানে হুজুরদের কিছু বলার নাই এই জন্য আমরা শুধুমাত্র কবরের কথা বলি আর আসমানের উপরের কথা বলি আর মধ্যখানের এই মাঝখানের যে জায়গাটা আসমানের আর জমিনের মধ্যখানে এই জায়গার ব্যাপারটাকে আমরা অনেকটা জাহেলি সমাজের এই নেতৃত্বের হাতে আমরা ছেড়ে দিয়েছি কাজেই মোহতারাম হাজরিন আমি বলতে চাই আজকে কথা যে গোটা জাতির মধ্যে মানসিকতার পরিবর্তন হওয়ার দরকার কথা ঠিক না বেঠিক মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা যার আদর্শের অনুসারী আমরা যার উন্মত আল্লাহাক রব্বুর আলমিনের পক্ষ থেকে যিনি ইসলামকে নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন তিনি আমাদেরকে এই রকম ভাবে বিভক্ত করে রেখে যান নাই আমাদের নেতৃত্বকে দুই ভাগে ভাগ করে রেখে যান নাই আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি যেমনি ভাবে একসঙ্গে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে মদিনার মসজিদে নবমীতে বসে গোটা উম্মতের আধ্যাত্মিক নেতৃত্ব দিয়েছেন ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন ঠিক তদ্রুপ যখন মদিনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হল এবং সেই রাষ্ট্রের পরিধি আস্তে আস্তে বিস্তার লাভ করতে থাকল আল্লাহ নবীর ইন্তকালের মুহূর্ত পর্যন্ত আরবের বিস্তীর্ণ অঞ্চলে প্রায় সাড়ে বারো লক্ষ বর্গ মাইল এরিয়া জুড়ে যেই খেলাফতের সোনালী শাসন ব্যবস্থা কায়েম হল সেই রাষ্ট্রের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার জন্য সেই রাষ্ট্রে বিচার ব্যবস্থা কায়েম করার জন্য সেই রাষ্ট্রে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত জাতির মানুষের সব ধরনের অধিকার কায়েম করার জন্য সেই রাষ্ট্রের মধ্যে মানুষের বিচার ব্যবস্থায় নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী অন্য কোনখান থেকে কোনো মানুষকে হায়ার করে আনেন নাই আল্লাহর নবী কোন রোম পারস্য থেকে কোন দুনিয়াদার ব্যক্তিকে হায়ার করে ভাড়া করে আনেন নাই বরং যেই নবী মদিনার মসজিদে নবমীতে দাঁড়িয়ে উম্মতে মোহাম্মদিয়াকে আধ্যাত্মিক এবং ধর্মীয় নেতৃত্ব দিয়েছেন সেই একই নবী আল্লাহর কোরআনের ভিত্তিতে ইসলামী শাসন ব্যবস্থার ভিত্তিতে সোনার মদিনাকে কেন্দ্র করে সাড়ে বারো লক্ষ বর্গ মাইল জুড়ে বিশ্ব ইতিহাসের মধ্যে সবচেয়ে সফলতম রাষ্ট্র গঠন করেছেন এবং ইসলামী নেতৃত্বকে এই অবস্থায় রেখে গেছেন উম্মতের কাছে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন তিনি ইন্তেকাল করার সময় পরবর্তী নেতৃত্বের দায়িত্ব আবু বকরের সিদ্ধি প্রতি আল্লাহ স্কন্ধে অর্পণ করে গেছেন আবু বকরের সিদ্দিক শুধু মদিনার মসজিদ নবীর ইমাম ছিলেন না কিংবা শুধু মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন না একদিকে তিনি যেমনি ভাবে মদিনার মসজিদে নবাবীর ইমামতের দায়িত্বে দাঁড়িয়ে পুরা উম্মতে মুসলিমার ধর্মীয় নেতৃত্ব তিনি দিয়েছেন একইভাবে আবার খেলাফতের মসজিদে বসে গোটা উম্মতে মুসলিমার তিনি রাষ্ট্রপতিও ছিলেন

মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম কে বললেন উম্মদ আমার পূর্বে হাজার হাজার বছর পর্যন্ত বনি ইসরাহলের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুর আলমিন পয়গম্বর প্রেরণ করেছেন এক নবী দুনিয়াতে আসতেন এসে আল্লাহর পক্ষ থেকে দুইটা দায়িত্ব পালন করতেন চাসুসুহমুল আম্বিয়া একদিকে তারা যেমনি ভাবে নবুবতের দায়িত্ব পালন করতেন অন্যদিকে নবীরাই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন একদিকে যেমনি ভাবে তারা তাদের ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব তাদের কাছে কাছে থাকত অপরদিকে পয়গম্বরদের যুগে রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব পালন করার জন্য ভিন্ন কোন লোকের প্রয়োজন হতো না নবীগণে দায়িত্ব পালন করতেন হাজার হাজার বছর পর্যন্ত বিশ্ববাসীর শান্তি আর নিরাপত্তা কায়েমের জন্য এই ব্যবস্থাই রেখেছিলেন এক নবী দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আরেকজন পয়গম্বরকে মনোনয়ন দান করা হতো আরেক নবী দায়িত্ব প্রাপ্ত হতেন নবুত পাওয়ার সঙ্গে সঙ্গে একদিকে তিনি যেমনি ভাবে জাতির আধ্যাত্মিক আর ধর্মীয় নেতৃত্ব দান করার যোগ্য দায়িত্বপ্রাপ্ত হতেন ঠিক তেমনি ভাবে অন্যদিকে ওই একই পয়গম্বরের কাছে জাতির রাষ্ট্রীয় দায়িত্বের বোঝাও অর্পিত হতো আল্লাহ নবী বলতেছেন এইভাবে চলেছে হাজার হাজার বছর সমস্ত নবীদের ধারাবাহিকতার সমাপ্তিতে আমি আল্লাহ নবী আখরি পয়গম্বর হিসেবে দুনিয়াতে আগমন করলাম ওয়ালা নবী ইয়াবাদি আমার পরে দুনিয়াতে আর কোনো পয়গম্বর আসবে না নবুয়তের দুয়ার কেয়ামত পর্যন্তর জন্য বন্ধ হয়ে যাবে আর কোন নবী দুনিয়াতে আগমন ঘটবে না কোন নবীর আবির্ভাব হবে না তবে পয়গম্বরদের হাজার বছর পর্যন্ত চলে আসা যুগপথ এই জাগতিক আর ধর্মীয় এই দুইটা নেতৃত্বের দায়িত্ব কারা পালন করবে এই ঐতিহাসিক প্রশ্নের জবাব আল্লাহ নবী দিলেন উম্মতের এবং বিশ্ববাসীর জাগতিক নেতৃত্ব পরক এবং তাদের ধর্মীয় নেতৃত্ব এই দুই নেতৃত্ব দেওয়ার জন্য উম্মতের মধ্যে আল্লাহ নবীর খলিফাদের পর্যায়ক্রমে তাদের আবির্ভাব ঘটতে থাকবে খলিফা হবেন এক খলিফার পরে আরেক খলিফা আসবেন আরেক খলিফার পরে আরেক খলিফা আসবেন ফায়াক সুরুন এই পৃথিবীতে আল্লাহ নবীর আদর্শবাহী খেলাফতের ঝান্ডা চলতে থাকবে খেলাফতের ঝান্ডা এক খলিফা থেকে আরেক খলিফার কাছে আসতে থাকবে হস্তান্তর হতে থাকবে এইভাবে আল্লাহ নবী বলে গেলেন আমি যেমনি ভাবে উম্মতের উভয়টা দায়িত্ব একসঙ্গে পালন করলাম যারা আমার খলিফা হবে যারা আমার প্রতিনিধি হবে তারাও উম্মতের উভয়টা দায়িত্ব একসঙ্গে পালন করবে উম্মতের রাষ্ট্রনায়ক উম্মতের রাষ্ট্রপতি উম্মতের শাসক এমন ব্যক্তি হবে যেই ব্যক্তি উম্মতের জুমার নামাজের সময় ইমামতি করার জন্য জাতির মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি উম্মতের নেতৃত্ব থাকবে ওই ব্যক্তির হাতে যেই ব্যক্তি জুমার নামাজের জন্য জাতির মধ্যে সবচেয়ে উপযুক্ত ব্যক্তি মসজিদে ইমামতি করার জন্য যেই ব্যক্তির যোগ্যতা সবচেয়ে বেশি সেই ব্যক্তি এই উম্মতের খলিফা হওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি হবে মসজিদে জুমার নামাজ যে পড়াতে পারে না পাঁচ ভক্ত নামাজের ইমামতি করার যোগ্যতা যার নাই আল্লাহ নবী উম্মতে মোহাম্মদিয়ার কাছে যেই খেলাফতের আমানত রেখে গেছেন সেই খেলাফত ব্যবস্থায় মসজিদের ইমামতি করতে অনুপযুক্ত ব্যক্তি মুসলমানদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না মুসলমান আমাদের কাছ থেকে খেলাফতের সেই স্বর্ণোজ্জ্বল সেই ইতিহাস আজকে আমরা ভুলে বসে আছি আজকে একটা মানুষের দেহকে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয় একটা মানুষের দেহকে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয় তাহলে ওই মানুষটা যেরকম অচল হয়ে যায় ওই মানুষটা যেরকম অকার্যকর হয়ে যায় আজকে মুসলিম নেতৃত্বকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে মুসলিম নেতৃত্বকে দ্বিখণ্ডিত করে একদিকে জাগতিক নেতৃত্ব আর একদিকে ধর্মীয় নেতৃত্ব দুইটা নেতৃত্বকে দ্বিখণ্ডিত করে দিয়ে আজকে গোটা দুনিয়াতে মুসলিম জাতিকে এক অকর্মণ্য জাতিতে পরিণত করা হয়েছে মোহতারাম হাজরিন আর আমাদেরকে বোঝানো হয় আমাদের মধ্যে এমন এক হীনমন্যতা সৃষ্টি করার ষড়যন্ত্র চলতেছে আন্তর্জাতিক ভাবে মুসলমানরা যেন আবার তাদের সেই হারানো গৌরবের দিকে ফিরে যেতে না পারে মুসলমানরা যেন আবার সেই হারানো ইতিহাসকে স্মরণ করতে না পারে মুসলমানরা যেন আবার তাদের সেই হারানো গৌরবের দিকে ফিরে যেতে না পারে এই জন্য ইসলামের যাবতীয় সমস্ত জাগতিক এই সকল শান্তি আর শৃঙ্খলার দিকগুলোকে মুসলমানদের স্মৃতিপট থেকে মুসলমানদের স্মরণ থেকে বিলীন করে দেওয়ার বিলুপ্ত করা ষড়যন্ত্র চলতেছে কাজে এই জন্য আজকে যেহেতু গুরুত্বপূর্ণ একটি দিবস স্বাধীনতার দিবস এই জন্য আজকে আমরা মাহবিলের মধ্যে খুব ভালো করে এই স্বাধীনতার মর্ম জাতি গঠনে স্বাধীনতার ভূমিকা এবং স্বাধীনতার প্রকৃত মর্ম কি স্বাধীনতার কনসেপ্টটা কি এই ব্যাপারে কিছু আলোচনা আমি করতে চাই দীর্ঘ কোনো আলোচনা করব না ছোট্ট ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্বাধীনতা নিয়ে আমরা দীর্ঘ ইতিহাস শুনি স্বাধীনতা নিয়ে আমরা অনেক রকম গল্প কাহিনী শুনি অনেক রকম বিতর্কের অবতারণা হয় কথা ঠিক না বেঠিক এদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে সরকার পরিবর্তন হয় স্বাধীনতার ইতিহাসও পরিবর্তন হয় চল্লিশ বছর বিয়াল্লিশ বছর আগের স্বাধীনতার ইতিহাস এখনো পর্যন্ত খালি ইতিহাস লেখাই হয় লেখাই হয় যেই সরকার ক্ষমতায় আসে তার ইচ্ছামত স্বাধীনতার ইতিহাস রচনা করে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্বাধীনতার ইতিহাসও পরিবর্তন হয়ে যায় কথা কাজেই আসলে স্বাধীনতা নিয়ে অনেক বিতর্ক আছে আমরা বলতে চাই স্বাধীনতা নিয়ে তোমরা যেরকম বিতর্ক করো তোমাদের এই সকল বিতর্কগুলো অহেতুক বিতর্ক অপ্রয়োজনীয় বিতর্ক যার যার নিজেদের পক্ষকে স্বাধীনতার ক্ষেত্রে একটু বড় করে দেখানোর জন্য তোমরা বিতর্ক করো কিন্তু সত্যিকার স্বাধীনতার মতো মহৎ একটা ব্যাপার এর যে প্রকৃত উদ্দেশ্য এবং এর যে প্রকৃত মর্ম সেই মর্ম যদি বুঝতে হয় ইসলাম ছাড়া আর কারো কাছ থেকে স্বাধীনতার মর্ম বোঝার উপায় না স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতা কাকে বলা হয় স্বাধীনতা খায় না মাথায় দেয় ও দোস্ত আজকে এই ব্যাপারটা বড় ভালো করে বোঝার জিনিস ইতিহাস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি আনলো উদ্ধৃতির মাধ্যমে স্বাধীনতার প্রকৃত চেতনা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই খলিফতুল মুসলিমিন অমর বিন খত্তাব রাজি আল্লাহ তালাহুর যুগের একটা ইতিহাস পারস্য সাম্রাজ্যের সঙ্গে লড়াই করার জন্য জিহাদের জন্য ইসলামী সেনাপতি মুসলিম সেনাপতি হজরত আবু ওবায়দা ইবনুল জাল্লাহ রাজি আল্লাহ তালাহুর নেতৃত্বে মুসলিম সেনা দল পারস্যে গমন করল লক্ষাধিক মুসলিম সৈনিকের বিশাল বাহিনী সেনাপতি হলেন হজরত আবু ওবায়দা ইবনুল জাল্লাহ রাজি আল্লাহ তালাহ অপরদিকে পারস্য সাম্রাজ্যের সেনাপতির নাম হল রুস্তম রুস্তমের নেতৃত্বে প্রায় তিন লক্ষাধিক পারস্য সেনাবাহিনীর বিশাল সেনাবাহিনী তারা প্রস্তুত অপরদিকে মুসলমানদের সেনাপতি আবু ওবায়দা ইবনুল জার্লাহ নেতৃত্বে লাখখানিক মুসলিম সৈনিক তারাও রণাঙ্গনে উপস্থিত পারস্য সেনাপতি রুস্তম হজরতে আবু ওবায়দা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ প্রেরণ করলো আরবের বেদুইনেরা আরবে ছিলে তোমরা বেদুইনের জাতি গ্রাম্য জাতি আজকে সেই আরব থেকে উঠে এসে সেই বেদুইনের জাতি আমাদের পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের দরজার খড়কড়া নাচতেছ আমাদের পারস্য সাম্রাজ্যের দরজায় এসে তোমরা খটখট করতেছ উদ্দেশ্যটা কি তোমাদের কারণটা কি জানতে চাই সংবাদ প্রেরণ করল মুসলিম সেনাপতির কাছে একজন লোক তুমি পাঠাও প্রতিনিধি পাঠাও যার সঙ্গে আমি তোমাদের মতবাদ তোমাদের আদর্শ তোমাদের উদ্দেশ্য সম্পর্কে আমি একটু আলোচনা করব ডিসকাস করব সংবাদ আসলো মুসলিম সেনাপতির কাছে আবু ওবেদ ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মুসলিম সৈনিককে প্রেরণ করলেন যাও পারস্য সেনাপতি রুস্তমের সঙ্গে গিয়ে আমাদের আদর্শ আমাদের ধর্ম ইসলাম সম্পর্কে তুমি আলোচনা করো সে জানতে চায় তার প্রশ্নের জবাব দিয়ে আসো কাকে পাঠালেন আল্লাহ নবীর একজন সাহাবি ইতিহাসের মধ্যে যার নাম লেখা হয় রিবি ইবনে আমের রাজি আল্লাহ রিবি ইবনে নামটা মনে থাকবে আল্লাহ নবীর সাহাবির নাম আজকে আমাদের যুব সমাজ স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়াশোনা করি খুব শিক্ষা তো আমরা অর্জন করি আমাদের কাছে দুনিয়ার স্কুল কলেজগুলোতে বা সাধারণ সমাজের মধ্যে আজকের যুবকদের কাছে জিজ্ঞাসা করেন এই দুনিয়াতে যতগুলো টেস্ট প্লেয়িং ক্রিকেট খেলোয়াড়ের দল আছে কোন দলে ক্রিকেট খেলোয়াড় কয়টা এগারোটার নাম মুখস্থ বলতে পারবে কথা ঠিক না বেঠি এগারো জন করে ক্রিকেট খেলোয়াড়ের নাম অতিরিক্ত পাঁচটা যে থাকে স্ট্যান্ড বাই ওগুলোর নামও বলতে পারবে ফুটবল খেলার সময় ব্রাজিল আর আর্জেন্টিনা সহ যতগুলো ফুটবল টিম আছে সবগুলো ফুটবল টিমের একেবারে গোলরক্ষক সহ এগারো জন করে খেলোয়াড়ের নাম মুখস্থ কথা ঠিক না বেঠিক নায়ক নায়িকাদের কথা আর কি বলবো বাংলাদেশের নায়ক নায়িকা কয়টা আছে ইন্ডিয়াতে কয়টা আছে হলিউড আর বলিউডের সুপারস্টার নায়ক নায়িকা কারা জিজ্ঞাসা করেন ফরফর করে একটার পর এক নাম বলতে থাকবে দুই বছরের বাচ্চা কথা বলতে পারে না নায়িকার নাম তিনটা মুখস্থ কথা ঠিক না বেঠি জিজ্ঞাসা করেন এম এ পাশ করে আসতে জিজ্ঞাসা করে আসেন আজকে স্কুল কলেজ ভার্সিটিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে আল্লাহ নবীর দশজন আসারে মুবসরা সাহাবার নাম জিজ্ঞাসা করেন যেই দশজন সাহাবি আল্লাহর জমিনে বিচরণ করেছেন এই পৃথিবীতে জীবন্ত থাকা অবস্থায় খোদার আলসের পক্ষ থেকে জান্নাতের সনদ দেওয়া হয়েছে সেই দশজন সাহাবির নাম বলতে বলেন মুসলিম যুবকদের মধ্যে হাজারে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ যে এক বৈঠকের মধ্যে দশজন সাহাবির নাম বলবে কথা ঠিক যাবে ঠিক আমাদের নায়ক নায়িকাদের নাম আমাদের সন্তানদের মুখস্থ থাকে খেলোয়াড়দের নাম মুখস্থ থাকে নেতা নেত্রীদের নাম মুখস্থ থাকে আজকে মুসলিম যুব প্রজন্মের কাছে সাহাবাহামের আদর্শের নাম মুখস্থ নাই কারণ এই সমাজ আমাদের কাছে সাহাবাদের সামনে সাহাবাদের কে আমাদের সামনে আইডল হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে এই সমাজ আমাদের সামনে নায়ক নায়িকাদেরকে বড় করে উপস্থাপন করে এই সমাজ আমাদেরকে নায়ক নায়িকাদের অশ্লীলতাকে আমাদের সামনে অনুসরণীয় আদর্শ হিসেবে উপস্থাপন করে এই সমাজ আমাদের সামনে এই সামান্য খেলোয়াড়দেরকে অনুসরণীয় ব্যক্তি হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে এই সমাজ আজকের যুব প্রজন্মের সামনে সত্যিকার অনুসরণীয় ব্যক্তিদেরকে যথাযথ গুরুত্বের সঙ্গে উপস্থাপন পূরণ করতে ব্যর্থ হয়েছে এই সমাজ জাহিনী সমাজকে ভেঙ্গে আদর্শ সমাজ করতে হবে এই জন্য বলতেছিলাম হজরতের রিবি ইবনে আমের রাজি আল্লাহ তালানহ আল্লাহ নবীর একজন সাহাবি তাকে প্রেরণ করা হলো যাও পারস্য সম্রাটের দরবারে যাও পারস্য সেনাপতি রুস্তমের সঙ্গে কথা বলার জন্য তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি রওনা করলেন সিম্পল ভাবে একদম সাধারণ ভাবে একটা সাধারণ ঘোড়ার পিঠে আরোহণ করলেন শরীরের মধ্যে একটা কাপড় পরিহিত কাপড়ের মধ্যে সতেরোটা তালি লাগানো কাঁধের মধ্যে একটা তরবারি ঝুলালেন খুব সাধারণ সিম্পল একটা তরবারি ভাঙ্গা পুরাতন একটা তরবারি কাঁধের মধ্যে ঝুলায়ে সতেরোটা তালি দেওয়া জামা পরিধান করে একটা সাধারণ মামুলি ঘোড়ার পিঠে আরোহণ করে মুসলিম দূত চলল পারস্য সেনাপতির সঙ্গে কথা বলতে দোস্ত তিনি যখন পারস্য সেনাপতির দরবারে গিয়ে হাজির দারোয়ান ঢুকতে দেয় না যে পারস্য সেনাপতির রাজ দরবারে এই ধরনের ছেঁড়া ফাটা কাপড় পরিধান করে ঢুকার পারমিশন নাই আল্লাহ নবীর সাহাবি পরিষ্কার বলে দিলেন তোমার সেনাপতিকে যে বলো আমি তোমার সেনাপতির আমন্ত্রণে আমি এখানে আগমন করেছি আমার নিজের স্বেচ্ছায় আসি নাই আমাকে আহ্বান করা হয়েছে আমন্ত্রণ করা হয়েছে তাই আমি এসেছি আমি আমার আসল রূপ নিয়ে আমি আমার আদর্শ নিয়ে আমি আমার অবস্থান নিয়ে এসেছি যদি কথা বলতে মনে চায় আমার সঙ্গে আমার এই অবস্থাতেই কথা বলতে হবে আর যদি আমার সঙ্গে তোমার সেনাপতি কথা বলতে না চায় তাহলে তোমার সেনাপতির সঙ্গে আমার কোনো কথা বলার আগ্রহ নাই সংবাদ চলে গেল সেনাপতির কাছে সেনাপতি বলল মুসলিম সৈনিককে আসতে দাও যে অবস্থায় আছে সেই অবস্থাতে তাকে আমার সামনে আসতে দাও পারস্য সেনাপতি রুস্তমের দরবারে গিয়ে হাজির রুস্তম হজরত আনহুর দিকে তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে তাকায় তাচ্ছিল্যের দৃষ্টি নিয়ে উপহাসমূলক দৃষ্টি নিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক কয়েকবার চোখ ফেরালো এরপরে একটু তাৎসিন্দের হাসি হেসে বলল ও মুসলিম সৈনিক এই সুরত নিয়ে এই চেহারা নিয়ে দুনিয়ার সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্য তোমরা বিজয় করতে এসেছ আরে এই কাপড় পরে সেরা তালি দেওয়া কাপড় পরিধান করে আর কাঁধের মধ্যে ভাঙ্গা তলবারি ঝুলে পারস্য সাম্রাজ্য বিজয় করতে এসেছ জানো পারস্য সাম্রাজ্য কি জিনিস পারস্য সাম্রাজ্য হল দুনিয়ার সেরা সুতার পাওয়া মুসলমানের দিকে তাকায়ে বিদ্রুপের হাসি হাসতেছে রুস্তম পারস্য সেনাপতি রুস্তমের চোখের দিকে তাকায় বললেন রুস্তম মুসলমানের তালি দেওয়া কাপড় দেখেছ কিন্তু এই কাপড়ের ভিতরে মুসলমানের যেই দেহটা আছে ওই দেহের ইমানি তাকাত তুমি পরীক্ষা করে দেখো নাই ভাঙ্গা তরবারি ঝুলতে দেখতেছ ভাঙ্গা তরবারি দেখতেছ আমার কাদের মধ্যে ঝুলানো এই তরবারির শক্তি তুমি দেখো নাই এই তরবারির পিছনে যেই বাহুটা আছে ওই বাহুর ইমানি শক্তি তুমি দেখো নাই পরীক্ষা যদি করতে মনে চায় তোমার পারস্য সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই ঢাল আছে সেই ঢালটা দিয়ে তোমার সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে চৌকস যেই সেনা অফিসার তাকে আমার মোকাবেলায় তুমি ময়দান নামায় দেখতে পারো পরীক্ষা যদি করতে মনে চায় পারস্য সেনাপতি পারস্য সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে লোহার ঢালটা ছিল ওই ঢালটা দিয়ে তার সেনাবাহিনীর সবচেয়ে চৌকস এবং সবচেয়ে পারঙ্গম যে সেনা অফিসার তাকে ময়দানে অবতীর্ণ করলো ইবনে এই তরবারের শক্তি পরীক্ষা করার জন্য ইতিহাসের কিতাবগুলোর মধ্যে লেখে আল্লাহ নবীর সাহাবি আল্লাহর নাম নিয়ে মামুলি সাধারণ একটা তরবারি দিয়ে পারস্যের গৌরব সবচেয়ে শক্তিশালী ঢালের উপর একটা আঘাত করলেন দোসরা আঘাতের দরকার পড়ে নাই এক আঘাতে পারস্য সাম্রাজ্যের গর্ব ধূলিসাপ হয়ে সঙ্গে সঙ্গে তাদের ঢাল দ্বিখণ্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেল তিনি দেখা দিলেন বললেন পারস্য সেনাপতির উত্তম মুসলমান তরবারির জোরে লড়াই করে না মুসলমান বাহুর জন্য লড়াই করে না এই বাহুর পিছনে তার বুকের মধ্যে যে ইমানি তাকত রয়েছে মুসলমানের শক্তি হলো সেই ইমানি তাকত এরপরে রুস্তম হজরত এই ভূমিকা দেখে তাকে একটু সমীহ করতে লাগলো যুক্তিপূর্ণ প্রশ্ন করলো ও মুসলিম সৈনিক দুইটা প্রশ্ন তোমার কাছে আমার দুই প্রশ্নের জবাব দাও এক নম্বর প্রশ্ন হল মানিক তা থাকুন তোমাদেরকে আরবের ভূখণ্ড থেকে আমাদের এই পারস্য ভূখণ্ডে কে প্রেরণ করল কার হুকুমে তোমরা এখানে এসেছো কে তোমাদেরকে পাঠিয়েছে এটা ছিল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন ছিল তোমরা কেন এসেছ তোমাদের অবজেক্টিভ গুলো কি তোমাদের উদ্দেশ্যটা কি তোমরা কেন আমাদের দেশে এসেছ খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন মুসলমানকে কে পাঠালো আর মুসলমান কেন গেল ও দোস্ত আজকেও মুসলমান সারা দুনিয়াতে আমরা ছড়াই দুনিয়ার বিভিন্ন দরবারে আমরা যাই দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা যাই সাহাবায়ক রামও দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে গিয়েছিলেন কথা ঠিক না বেঠিক সাহাবায়ক রাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন আমরা মনে করি মুসলমান শুধুমাত্র দাওয়াত খাওয়ার জন্য যাবে মুসলমান শুধুমাত্র দুনিয়াতে দাওয়াত খাওয়ার জন্য আসে নাই মুসলমান দুনিয়াতে সারা দুনিয়াতে দাওয়াত দেওয়ার জন্য এসেছে কথা ঠিক না বে ঠিক ও মুসলমান আবার দাঁড়াও আবার প্রস্তুত হোক সারা দুনিয়াতে দাওয়াত পৌঁছাইতে হবে সারা দুনিয়ার মানুষের কাছে কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে ইসলামের সত্যিকার দাওয়াত যদি আমরা পৌঁছাতে পারি দাওয়াত খাওয়ার অভাব আমাদের হবে না যেই মুসলমান দাওয়াত দিতে জানে সেই মুসলমানের পিছনে পিছনে দাওয়াত ঘুরতে থাকে দোস্ত হাজরত আমের রাজি আল্লাহ একটা মেসেজ নিয়ে বক্তব্য নিয়ে পারস্য সম্রাটের পারস্য সেনাপতির দরবারে গিয়েছিলেন পারস্য সেনাপতির যেই দুইটা প্রশ্ন ছিল কে তোমাদেরকে পাঠালো কেন তোমরা এখানে আগমন করেছ মৌলিক দুইটা প্রশ্নের জবাব দিয়েছিলেন সংক্ষিপ্তভাবে বিশ্ব ইতিহাসের নির্ভরযোগ্যতম ঐতিহাসিক গ্রন্থ আল বিদায় মধ্যে আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ সেই বক্তব্যগুলোকে স্বর্ণাক্ষরে তিনি কোট করে লিখে রেখেছেন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে ইসলামী দাওয়াতের মূল বক্তব্য কি ছিল ও দোস্ত আজকের দুনিয়ার মানুষ মনে করে ইসলামের দাওয়াত হলো শুধুমাত্র নামাজের দাওয়াত মনে করে মুসলমানদের দাওয়াত হলো শুধুমাত্র ইবাদতের দাওয়াত মনে করা হয় মুসলমান শুধুমাত্র সুন্নতের দাওয়াত দিবে মুসলমান শুধুমাত্র ও দোস্ত এবাদত বন্দীগীর দাওয়াত দিবে আমরা পরিষ্কার বলতে চাই ইসলামের দাওয়াতের মধ্যে যেমনি ভাবে নামাজের দাওয়াত আছে কোনো সন্দেহ নাই নামাজ হল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াত ইসলামের দাওয়াতের মধ্যে যেমনি ভাবে ইমানের দাওয়াত আছে ইমানের দাওয়াত হল সবচেয়ে গুরুত্বপূর্ণ দাওয়াত ইসলামী দাওয়াতের মধ্যে যেমনি ভাবে এবাদতের দাওয়াত আছে ইসলামী দাওয়াতের মধ্যে যেমনি ভাবে সুন্নতি জিন্দগির দাওয়াত আছে ঠিক তেমনি ভাবে রাম যে ইসলামের দাওয়াত নিয়ে দুনিয়াতে ছড়িয়েছিলেন সেই ইসলামী দাওয়াতের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠানও দাওয়াত ছিল

পারস্য সেনাপতির প্রশ্নের জবাব এক নম্বর প্রশ্ন ছিল কে পাঠিয়েছে তোমাদেরকে আল্লাহ নবীর সাহাবি রিবি ইবনে আমের রাজি আল্লাহ পারস্য সেনাপতির চোখের দিকে তাকিয়ে প্রথম প্রশ্নের জবাব দিলেন আল্লাহ আল্লাহ ও পারস্য সেনাপতি দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে আমরা আসি নাই দুনিয়ার কোন আমাদেরকে নাই বরং আমাদেরকে তোমাদের এই পারস্য ভূখণ্ডের দিকে এক মহান জিম্মাদারি দিয়ে প্রেরণ করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা রব্বুল আমাদেরকে পাঠিয়েছেন কে এখানে মৌলিক পার্থক্য কেরাম পার্থক্য রচনা করে দিয়েছেন পারস্য সেনাপতিকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ও পারস্যের সেনাপতি তোমার মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হলেই তুমি পারস্যের সেনাপতি যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছ তোমার সম্রাটের হুকুমে তুমি যুদ্ধ করতে এসেছ তোমার রাজার হুকুমে তুমি লড়াই করতে এসেছ তোমার রাজার পক্ষ থেকে তোমার সম্রাটের পক্ষ থেকে তোমার সম্রাট যত এখানেই মৌলিক পার্থক্য হক আর বাতিলের মধ্যে হক আর বাতিলের পার্থক্যের প্রধান প্রধান সূত্র এখানেই বাতিল ময়দানে অবতীর্ণ হয় নেতার পক্ষ থেকে বাতিল ময়দানে অবতীর্ণ হয় দলের পক্ষ থেকে বাতিল ময়দানে অবতীর্ণ হয় কোন জালিম শাহীর পক্ষ থেকে বাতিল ময়দানে অবতীর্ণ হয় মাখলুকের শক্তির উপর ভর করে হক কোন মাখলুকের শক্তির উপর ভর করে নয় হকের শক্তির খুঁটির জোর হলো সের মালিক রব্বুর আলমিনের শক্তি পার্থক্য রচনা করে দিলেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাক আলমিন দোস্ত দুনিয়ার প্রত্যেকটি মানুষ খুঁটির জোরে কথা বলে কথা ঠিক না বেশি যার খুঁটির জোর বেশি তার কথার পাওয়ারও বেশি কথা ঠিক না বেশি যখন যার খুঁটির জোর থাকে তখন তার কথার ফেলাও থাকে খুঁটির জোর পাঁচ বছর পর পর বদলায় যায় এখন যারা জোরে কথা বলে বিগত পাঁচ বছরে তাদেরকে এলাকায় খুঁজে পাওয়া যায় নাই আবার এখন যারা খুঁজে জোরে জোরে কথা বলতেছে তারা আগামী পাঁচ বছর তাদেরকে এলাকায় খুঁজে পাওয়া যাবে না আগামী পাঁচ বছর যারা কথা বলবে এরপরের পাঁচ বছর তাদেরকে খুঁজে পাওয়া যাবে না কথা ঠিক নেবে ঠিক কারণটা কি কারণ তাদের খুঁটির জোর যখন থাকে তখন তারা কথা বলে যখন তাদের খুঁটির জোর নাই তখন তাদেরকে হারিকেন দিয়েও খুঁজে এলাকার মধ্যে পাওয়া যায় না আমারা ব্যতিক্রম ওলামায় কেরাম ব্যতিক্রম ওলামায় কেরাম যেই খুঁটির জোরে কথা বলে বিগত পাঁচ বছরে সেই খুঁটি ছিল আজও সেই খুঁটি আছে আমার পর্যন্ত ওলামায় কেরামের খুঁটির জোর থাকবে কাজেই ওলামায় কেরামের কথা বলার আওয়াজ কোনোদিনও নিস্তব্ধ হবে না মনে রাখবেন আমাদের কাছ থেকে অনেক মানুষ জোরে কথা শুনতে অভ্যস্ত না এদের কানের ছিদ্র আর একটু বড় করতে হবে বড় করতে হবে অভ্যাস পরিবর্তন কর আমরা যেই খুঁটির জোরে কথা বলি দুনিয়ার তোমরা সবাই মাসলুকের খুঁটির জোরে কথা বলো আমরা কোন মাসলুকের খুঁটির জোরে কথা বলি না কোন আমরা সরকারের শক্তিতে আমরা কথা বলি না কোন ক্ষমতার শক্তিতে আমরা কথা বলি না কোন নেতার শক্তিতে আমরা কথা বলি না কোন নেত্রীর শক্তিতে আমরা কথা বলি না আমরা কোরআনের শক্তিতে কথা বলি আল্লাহর শক্তিতে কথা বলি সুতরাং আল্লাহর শক্তি যতদিন আছে আমাদের কথার স্প্রিট ততদিন থাকবে আল্লাহ ইবতা সেই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেলেন পারস্য সেনাপতির দরবারে পরিষ্কার বলে দিলেন ও পারস্য সেনাপতি তোমার মধ্যে আর আমাদের মধ্যে মৌলিক তফাত হলো এই জায়গায় তুমি মাতলুকের পক্ষ থেকে লড়তে এসেছ আর আমি খালেকের পক্ষ থেকে লড়তে এসেছি সুতরাং তোমার খুঁটির জোর হলো মাতলুকের শক্তি আর আমার খুঁটির জোর হলো খালেকের শক্তি এই জায়গায় হলো প্রধান পার্থক্য

তিন কথার বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার সময় নাই শুধুমাত্র মৌলিক মেসেজটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই সাহাবা কেন গিয়েছিলেন ইসলামী দাওয়াতের কি বক্তব্য আল্লাহ নবী সাহাবির ইবনে আহমেদ পারস্য সেনাপতির দরবারে তুলে ধরলেন তিনি বললেন আল্লাহ আকরাবুল আলমিন যে উদ্দেশ্য নিয়ে তাম দুনিয়াতে আমাদেরকে ছড়িয়ে পড়তে বলেছেন সেই উদ্দেশ্য হল একটা হলো ইবাদতুল ইবাদ আর একটা হলো ইবাদতুল্লাহ একটা হলো মানুষের গোলামি আরেকটা হলো আল্লাহর গোলামি ও দোস্ত আল্লাহ পাকবুল আলমিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন মানুষ হিসেবে মানুষের উপর অন্য কোন মানুষের প্রভুত্ব করার অধিকার নাই দুনিয়ার সব মানুষকে আল্লাহ পাক মানুষ হিসেবে সমান মর্যাদা দিয়েছেন মানুষ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমিনের দৃষ্টিতে সব মানুষ এক সমান মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই মানুষে মানুষে কোনো বৈষম্য নাই কোন মানুষ প্রভু আর কোন মানুষ সেই মানুষের গোলাম আল্লাহ পাকবুল আলমিন দুনিয়াতে কোন মানুষকে অন্য মানুষের প্রভু হিসেবে সৃষ্টি করেন নাই কোন মানুষকে অন্য মানুষের গোলাম হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই আল্লাহর সৃষ্টি জগৎ হিসেবে মানুষ হিসেবে সব মানুষ এক সমান কিন্তু বিশ্বের ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে কিছু কিছু মানুষ এমন চরিত্রের হয় কিছু কিছু মানুষ এমন হয় যেই মানুষগুলোর চরিত্র থাকে দুনিয়ার অন্য সমস্ত মানুষদেরকে তারা নিজেদের গোলামে পরিণত করতে চায় এটা কিছু মানুষের স্বভাব থাকে চরিত্র থাকে তারা নিজেরা প্রভু হইতে চায় আর সাধারণ সমস্ত জনগণকে গোটা জাতিকে নিজেদের গোলাম বানাইতে চায় এটা কিছু মানুষের চরিত্র থাকে কিছু মানুষের স্বভাব থাকে সাধারণ মানুষদেরকে তারা সত্যিকার মর্যাদা দিতে চায় না সাধারণ মানুষদেরকে তারা সত্যিকার অধিকার দিতে চায় না এটা হলো মানুষের গোলামি এটা হলো মানুষের গোলামির জিঞ্জির বললেন এই জমিনে আমাদের আগমনের উদ্দেশ্য হল রিজামান শাহ আমিন আমাদের আগমনের উদ্দেশ্য হলো তাম দুনিয়ার সমস্ত মানুষগুলোকে মানুষের গোলামীর দিনজির থেকে মুক্ত করে এক আল্লাহর গোলামি করার মতো পরিবেশ তৈরি করে দেওয়া আমরা মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি দিতে চাই আমরা মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে চাই আমরা মানুষকে সত্যিকার মানুষের অধিকার দিতে চাই আমরা মানুষকে সত্যিকার মানুষের মর্যাদা দিতে চাই মানুষকে মানুষের গোলামীর দিনজির থেকে মুক্ত করে মানুষকে মানুষের দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করে সত্যিকার মর্যাদা এক আল্লাহর গোলামে আমরা মানুষকে পরিণত করতে চাই মোহতারাম হাজরিন কথা কিন্তু ছোট বড় বড় পাওয়ারফুল কথা অত্যন্ত খুব দামি কথা আল্লাহ নবীর সাহাবি বললেন নবীর সাহাবির এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের সামনে পরিষ্কার হয়ে যায় সত্যিকার আসলে স্বাধীনতা কাকে বলা হয় হোয়াট মিনস বাই ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা কি জিনিস স্বাধীনতা কাকে বলা হয় স্বাধীনতার প্রকৃত কনসেপ্টটা কি স্বাধীনতার আসল ধারণা এবং তার ডেফিনিশন কি তার বক্তব্য কি ইসলামের নবীর তাবির আজ থেকে দেড় হাজার বছর পূর্বে পারস্য সেনাপতির দরবারে দাঁড়িয়ে আল্লাহ নবীর পক্ষ থেকে বিশ্ববাসীর কাছে স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ ডেফিনেশন এবং সংজ্ঞা দিয়ে গেছেন আমরা বিশ্বাস করতে চাই ইসলাম জীবনের প্রতিটি ক্ষেত্রে যেরকম ইসলামের বক্তব্য রয়েছে নামাজ কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে রোজা কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে রাষ্ট্র কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে আদালত কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে অর্থনীতি কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে ব্যবসা নীতি কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে পরিবার নীতি কাকে বলা হয় ইসলামের বক্তব্য আছে শিক্ষানীতি কাকে বলা হয় ইসলামের বক্তব্য বক্তব্য আছে নারী নীতি কেমন হবে ইসলামের বক্তব্য আছে জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন ইসলামের বক্তব্য আছে স্বাধীনতা কাকে বলা হয় সে ব্যাপারেও ইসলামের বক্তব্য আছে কাজেই আজকে স্বাধীনতার কনসেপ্ট ক্লিয়ার করা দরকার আজকে স্বাধীনতার সংজ্ঞাকে পরিষ্কার করা দরকার স্বাধীনতা কাকে বলা হয় স্বাধীনতার মূল চেতনা সম্পর্কে গোটা জাতি আজকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে স্বাধীনতার নামে গোটা জাতি আজকে এক ভাওতাবাদীর শিকার হয়ে আছে কাজেই আমরা পরিষ্কার বলতে চাই এই জাতির মধ্যে আমরা হলাম সর্বপ্রথম স্বাধীনতার সপক্ষ শক্তি কারণ আমরা স্বাধীনতার নামে ভাওতাবাজি করতে চাই না আমরা জাতিকে সত্যিকার স্বাধীনতার সবক পড়াতে চাই আমরা জাতির সামনে স্বাধীনতার সত্যিকার চেতনাটাকে তুলে ধরতে চাই এবং সেই চেতনা থেকে ইসলামের ইসলামের স্বর্ণযুগের আল্লাহ নবীর সাহাবির বক্তব্যের সূত্র থেকে স্বাধীনতার ডেফি

এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে এক সমান করে এক সমান ডিগ্নিটি দিয়ে অল পিপলস আর ইকুয়াল আল্লাহ পাক রব্বুল আলমিন তাম দুনিয়ার মানুষগুলোকে এক সমান মর্যাদা দিয়ে সৃষ্টি করলেন কিন্তু কালক্রমে মানুষের মধ্য থেকে কিছু মানুষ অন্য মানুষের প্রভু সেজে বসলো আর মানুষ মানুষের উপর প্রভুত্ব করার জন্য মানুষ মানুষের উপর নিজেদের গোলামের জিঞ্জিরকে মানুষের গলার উপর পরিয়ে দেওয়ার জন্য কিছু কালা কানুন তৈরি করল নিজেদের কিছু অবৈধ আইন তারা তৈরি করল এইভাবে যুগে যুগে মানব রচিত কিছু কালা কানুনের মাধ্যমে মানুষের বানানো কিছু অবৈধ আইনের মাধ্যমে মানুষের বানানো কিছু জুলুম এবং নির্যাতনের আইনের মাধ্যমে অল্প সংখ্যক মানুষ বৃহত্তর জনগোষ্ঠীকে তাদের গোলামে পরিণত করে রাখে আর ওই গোলামের শৃঙ্খলকে মুক্ত করে সত্যিকার মানুষের অধিকার আদায় করা প্রতিষ্ঠা করার নামই হল স্বাধীনতা ইসলাম কালাম বলতে চায় স্বাধীনতা এটাকেই বলা হয় ও দোস্ত আমরা যদি আমাদের স্বাধীনতার দীর্ঘ ইতিহাস নিয়ে আলোচনা করি এক সময় এদেশের মানুষ এদেশের জনগণ সতেরোশো সতেরোশো তিপ্পান্ন সালে এদেশের মানুষ পরাধীন হল ব্রিটিশ সৈর শাসক আমাদের ঘাড়ের উপর তারা তাদের গোলামের জিঞ্জিরকে আমাদের ঘাড়ের উপর পড়ায় দিল আমরা ব্রিটিশদের গোলামে পরিণত হয়ে গেলাম সতেরোশো তিপ্পান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ একশত পঁচানব্বই বছর এদেশের আলেম সমাজ এদেশের সাধারণ ধর্মপ্রাণ জনগণ এবং একটা পর্যায়ে এসে এদেশের হিন্দু মুসলমান সব মিলে ব্রিটিশের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম ব্রিটিশ আমাদের উপর জুলুম করত আমাদের উপর নির্যাতন করত আমাদেরকে আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রাখত সেই মৌলিক অধিকারগুলো আদায় করার জন্য ব্রিটিশের জুলুমের জিঞ্জিরকে ছিন্ন করার জন্য আমরা সংগ্রাম করেছি যেখানে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম সেটাকেই বলা হয় স্বাধীনতার সংগ্রাম ব্রিটিশ জুলুম করত অন্যায় করত অত্যাচার করত এই জন্য ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হয়ে গেল স্বাধীনতার সংগ্রাম ব্রিটিশরা উৎখাত হল চলে গেল উনিশশো সাল থেকে পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসক গোষ্ঠী আমাদের উপর জুলুম এবং শোষণের নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করল সাত কোটি বাঙালি মানুষের উপর সাত কোটি বাঙালি জনতার উপর পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসক গোষ্ঠী একের পর এক জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো এদেশের মানুষ পশ্চিম পাকিস্তানিদের জুলুমের নির্যাতনের শৃঙ্খলকে ভেঙ্গে চুরমার করে নিজেদের অধিকার আদায় করার জন্য সংগ্রাম করল এই জন্য সেই সংগ্রামকে বলা হল স্বাধীনতার সংগ্রাম কথা ঠিক না ঠিক কাজেই যখন ব্রিটিশরা জুলুম করে তখন সেই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হয় স্বাধীনতার সংগ্রাম যখন পাকিস্তানিরা জুলুম করে সেই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করার নাম হয় স্বাধীনতার সংগ্রাম মনে রাখবেন ইসলাম বলতে চায় শুধু ব্রিটিশ আর পাকিস্তানি নয় যারা যখন জুলুম করবে যারা যখন শোষণ করবে সেই জুলুম আর শোষণের বিরুদ্ধে সত্যিকার মুক্তির সংগ্রামকে বলা হয় স্বাধীনতার সংগ্রাম কাজেই আমরা বলবো ইসলাম আমাদেরকে সত্যিকার চিরন্তন স্বাধীনতার চেতনা শিক্ষা দিয়েছে ইসলামের এই স্বাধীনতার কনসেপ্ট যদি কোন মুসলমান বুঝতে সক্ষম হয় তাহলে সে একটা কথাই বুঝবে জালেম যতই পরিবর্তন হোক শোষক যতই পরিবর্তন হোক আমলের যতই পরিবর্তন ঘটুক যতদিন পর্যন্ত মানুষের উপর থেকে জুলুম এবং শোষণের নির্যাতনের স্টিম রোলার বন্ধ না হবে হবে ততদিন পর্যন্ত স্বাধীনতার সংগ্রাম বন্ধ হতে পারে না এটাই হলো ইসলামের চেতনা এটাই ইসলাম শিক্ষা দিতে চায় কাজেই আল্লাহ নবীর তাহাবির এই বক্তব্য থেকে শিক্ষা নিয়ে আমি আজকে কথা পরিষ্কার ভাষায় বলতে চাই এই পৃথিবীতে মানুষের উপর মানুষের প্রভুত্ব আর মানুষকে জুলুম করার শোষণ করার সবচেয়ে বড় হাতিয়ার হল মানব রচিত সংবিধান মানব রচিত আইন আল্লাহর দেওয়া আইনকে উৎখাত করে মানুষ যখন আইন তৈরি করে আল্লাহ দেওয়া আইনকে বাতিল করে দিয়ে মানুষ যখন নিজেদের খেয়াল খুশি মতো কোন আইন রচনা করে আল্লাহর আইন মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহর আইন মানুষের মধ্যে সাম্য কায়েম করার জন্য আল্লাহর আইনকে উৎখাত করে তার বিকল্প যে আইন দেওয়া হয় সেই আইনের দ্বারা সাম্য কায়েম হয় না সেই আইনের দ্বারা বৈষম্য প্রতিষ্ঠা হয় কেন আমাদের কাছে তার জ্বলন্ত নদীর আছে প্রমাণ ছাড়া আমরা কথা বলি না আল্লাহর আইন আল্লাহর কোরআনের মধ্যে দেখবেন ইসলামের যত শরিয়ার আইন আছে আল্লাহর যত আইন আছে সমস্ত আইনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন সাম্য রক্ষা করেছেন সমতা রক্ষা করেছেন দুনিয়ার কোন মানুষের প্রতি আল্লাহ পাক রব্বুল আলমীর এক চোখা নীতি নাই কথা ঠিক নেবে ঠিক সব মানুষ সৃষ্টিকর্তার দৃষ্টিতে এক সমান সুতরাং আমার জন্য যে আইন তোমার জন্য সেই আইন আমি ক্ষমতায় থাকলে যে আইন তুমি ক্ষমতায় থাকলেও সেই আইন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কোনো পার্সিয়ালিটি নাই আল্লাহর দৃষ্টিতে কোনো আইনের মধ্যে কোনো বৈষম্য নাই মানুষের বানানো আইন মানুষ যখন কোনো আইন রচনা করে বিশেষ করে আল্লাহর নিয়ম নীতিকে ভায়োলেট করে আল্লাহর দেওয়া আইন রচনার নীতিকে উপেক্ষা করে মানুষ যখন কোনো আইন তৈরি করে তখন মানুষের চরিত্র হলো এই মানুষের স্বভাব হলো এই মানুষ আইন রচনা করার সময় নিজেদের সুবিধার কথাই চিন্তা করে কিভাবে নিজের সুবিধা অর্জন করা যাবে কিভাবে নিজেদের সুবিধা পকেটে পড়া যাবে কিভাবে নিজেরা ফেসিলিটি পাওয়া যাবে আর নিজেদের বিরোধী পক্ষকে কিভাবে সাইজ করা যাবে এটাই হলো মানুষের আইন রচনা করার সময় আইন প্রণেতাদের দৃষ্টিভঙ্গি থাকে আল্লাহর আইনের দৃষ্টিভঙ্গি হল দুনিয়াতে কোনো বৈষম্য চলবে না কথা ঠিক না বেঠিক সরকারি দল বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য চলবে না আল্লাহর আইন সবার জন্য এক সমান আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে মানুষে মানুষে কোনো বৈষম্য করেন না এটাই হলো আমার আল্লাহ পাকবুল আলমীর আইনের সর্বশ্রেষ্ঠতম বৈশিষ্ট্য আর তত্তার বিপরীতে যেখানে আল্লাহর আইনকে উৎখাত করে মানুষ কোন আইন দেয় মানুষ কোন বিধান রচনা করে মানুষের বিধানের মধ্যে অসংখ্য অগণিত ত্রুটি আর বিচ্যুতি থাকে কারণ মানুষ আলিমুল গায়েব নয় এক দুই নম্বর হলো মানুষ স্বার্থপর সাধারণত মানুষ কি হয় আল্লাহ বা রব্বুল আলমিন কোন স্বার্থ রাখেন না আল্লাহর নিঃস্বার্থ এই জন্য আল্লাহর আইন নিঃস্বার্থ আইন হয় মানুষের আইন হয় স্বার্থপর আইন কথা ঠিক না ঠিক আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়াতে কাউকে আল্লাহ পাক আল্লাহ পাক জুলুম করেন না কাউ কাউকে আল্লাহ রব্বুল আলমিন বাঁকা চোখে দেখেন না এই পৃথিবীর সমস্ত মানুষ আমার আল্লাহর দৃষ্টিতে এক সমান এই জন্য আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্যের সুযোগ নাই কারো বাড়তি ফেসিলিটি পাওয়ার সুযোগ নাই কারো অতিরিক্ত চাপে পড়ারও সুযোগ নাই কিন্তু মানুষ যখন কোন আইন রচনা করে তখন মানুষের নেচার মানুষের চরিত্র মানুষের স্বভাব হল মানুষ আইন রচনা করার সময় খালি চিন্তা করে কেমনে আমার সুবিধা হবে কথা ঠিক না বেটি সবাই চিন্তা করে এটা আজকে যারা আছে তারাও চিন্তা করে গতকালকে যারা ছিল তারাও এই কথা চিন্তা করেছে এটা দুনিয়ার প্রত্যেকটা মানুষের নেচার এবং চরিত্র কথা ঠিক না বেঠিক যদি এর জ্বলন্ত একটা দৃষ্টান্ত শুনতে চান তাহলে আমার কাছে আমার কাছে একটা আমাদের বর্তমান বাংলাদেশের একটা হট একটা গরম একটা দৃষ্টান্ত আছে দিব বাংলাদেশটা বর্তমানে একটা বিতর্ক নিয়ে খুব তুমুল উত্তেজনা চলতেছে সেই বিতর্কটার নাম হলো নির্বাচন পদ্ধতি কথা ঠিক না বেঠিক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের মধ্যে প্রধান দুইটা দল মুখোমুখি কথা ঠিক না বেঠিক এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উনিশশো এর দশক থেকে আজ দুই সাল পর্যন্ত প্রায় ২০ বছর পর্যন্ত আমরা এই একই আলোচনা শুনতেছি কথা ঠিক না বেঠিক যাদের বয়স তিরিশ বছর কোটা পার হয়ে গেছে তারা সকলেই আমার সঙ্গে একমত পোষণ করবেন আজ থেকে আঠারো বিশ বছর আগে আমরা দেখলাম উনিশশো সালে উনিশশো সালে এই বাংলাদেশের মানুষ একটা স্লোগান শুনল কি স্লোগান আমরা মানুষের ভোটের অধিকার চাই মানুষের ভোটের অধিকারের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নাই কথা মনে আছে এই কথা স্লোগান উঠল কেউ দাবি করল তত্ত্বাবধায়ক সরকার অমুক সাহেব রূপকার কেউ তত্ত্বাবধায়ক সরকারের রূপকার হওয়ার দাবি করলো ভালো কথা তিনি রূপকার হিসেবে তত্ত্বাবধায়ক সরকার দিলেন তার সঙ্গে অন্য মানুষরা সুরে সুর মিলাইল কথা ঠিক না ঠিক কথা শুনতে থাকেন আপনারা ওই সময় আমরা শুনলাম অমুকে তত্ত্বাবধায়ক সরকারের রূপকার তারপরে দেখলাম তাদের সঙ্গে তাদের দানের শত্রু দাও দাউকুমরা সম্পর্ক তারা সব এক কাতারে মিলে গেল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কথা ঠিক না বেঠিক একাকার হয়ে গলায় গলায় খাতির লাগায় তত্ত্বাবধায়ক সরকারের জন্য গোটা বাংলাদেশের মধ্যে দাবি তুলল ভালো কথা আমরা জনগণ এই কথা বুঝতে চাইলাম যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না আন্দোলন চলল কিছু মানুষ বলল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না পক্ষান্তরে কিছু মানুষ বলল তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না বক্তব্যগুলো কিন্তু আমাদের মনে আছে আমরা ভুলে যাই নাই কেউ বলল তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ কেউ বলল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না কথা ঠিক না বেঠিক এই দুই দলের মারামারি দেখলাম এই দুই দলের খুনাখুনি দেখলাম দিনের পর দিন হরতাল হল সপ্তাহের পর সপ্তাহ অসহযোগ আন্দোলন চলল গোটা বাংলাদেশটাকে অচল করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পাশ হল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হল ক্ষমতার পরিবর্তন ঘটল উনিশশো সালের ইতিহাস উনিশশো থেকে আজ দুই হাজার বারো তেরো সাল কেবলমাত্র আঠারো বছর অতিক্রান্ত হল আঠারো বছর পরে আমরা আবার সেই আবার পুরাতন বিতর্ক আবার নতুন করে শুনতেছি এখন কি শুনতেছি এবার ভোল পরিবর্তন হয়ে গেছে সেই দিন যারা বলেছিল তত্ত্বাবধায়ক সরকার পাগলের প্রলাপ আজকে তাদের কথা পরিবর্তন হয়ে এখন তারা বলতেছে তত্ত্বাবধায়ক সরকার তারা নির্বাচন মানি না সেই দিন যারা বলেছিল তত্ত্বাবধায়ক সরকার তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না আজকে সেই তাদের মুখে আমরা শুনতেছি তত্ত্বাবধায়ক সরকার দ্বারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না কথা ঠিক নেবে ঠিক পাবলিক রে পাইছেন কি আপনারা গাদার ছাগল পাইছেন যা বুঝাইবেন তাই কি বুঝাই কি বুঝাইতে চান আপনারা আমাদেরকে ওই দিন যারা বললেন এটা পাগলের প্রলাপ আজকে তারা বলবেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া মানি না সেই দিন যারা বললেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না আজকে তারা বলতেছেন তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হতে দিবেন না ঘটনা কি আপনাদের বিতর্ক আপনাদের মারামারি আপনাদের খুনাখুনির বলি এদেশের সাধারণ জনগণ আর কতদিন হবে মোহতারাম হাজির আসল ঘটনা কি পরিবর্তন কেন হল ওই দিন যারা বিরোধী ছিল আজকে তারা পক্ষে বলে ওই দিন যারা পক্ষে বলেছিল আজকে তারা বিরোধী বলে কারণটা কি কারণটা আসল রহস্য হলো এই দেখবেন লক্ষ্য করে ওই সময়ে কারা বিরোধিতা করেছিল যারা ক্ষমতায় ছিল তারা তত্ত্বাবধায়কের বিরোধিতা করেছিল যারা ক্ষমতার বাহিরে ছিল তারা তত্ত্বাবধায়কের পক্ষে ছিল আজকে আঠারো বছর পরে পরিবর্তন ঘটেছে ক্ষমতার আজকে যারা ক্ষমতায় তারা এর বিরোধী বলে আজকে যারা ক্ষমতার বাইরে তারা এর পক্ষে বলে কারণটা কি একটা চরিত্র দেখবেন যারা সরকারের বাহিরে থাকে তারা এই তত্ত্বাবধায়কের পক্ষে বলে যারা সরকারে থাকে তারা তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে বলে কথা ঠিক নেবে ঠিক কারণটা কি কারণ একটাই যারা ক্ষমতায় থাকে তারা চিন্তা করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় যদি আমার অধীনে নির্বাচন হতে পারে তাহলে আমি আবার আমার সুবিধা মতো নির্বাচন করে পুনর্বার ক্ষমতায় আসার সুযোগ পাবো সেই দিনও এই কথা চিন্তা করা হয়েছে আজও এই কথা চিন্তা করা হয়েছে তার মানে হলো এই যারা যখন ক্ষমতায় থাকে তারা আইন রচনা করার সময় চিন্তা করে আমি আবার কিভাবে ক্ষমতায় আসতে পারবো কিভাবে আমার দলের সুবিধা হবে কিভাবে আমার দলের কর্মীদের সুবিধা হবে আমার সুবিধা কিভাবে নিশ্চিত করা যায় সেই চিন্তা করেই সব সময় মানুষ আইন রচনা করে এবং আইন গঠন করে চলন্ত দৃষ্টান্ত এটা কারো পক্ষে কথা বলাও আমাদের উদ্দেশ্য না কারো বিপক্ষে কথা বলাও আমাদের উদ্দেশ্য না মানুষের চরিত্র আমরা তুলে ধরলাম কথা ঠিক না বেঠিক কি বুঝা গেল মানুষের চরিত্র এটাই যে মানুষ যখন আইন রচনা করে নিজের সুবিধার কথা চিন্তা করে নিজের স্বার্থের কথা চিন্তা করে আর নিজের বিরোধী পক্ষকে কিভাবে ঠেঙ্গানো যায় নিজের বিরোধী পক্ষকে কিভাবে সাইজ করা যায় সেই চিন্তা করে মানুষ আইন রচনা করে এই জন্য আমরা এই কথা পরিষ্কার বলতে চাই আল্লাহর আইনের বিপরীতে আল্লাহর আইনকে উৎখাত করে আল্লাহর দেওয়া কোরআন সন্ন্যার বিধানকে উৎখাত করে আজ পর্যন্ত যতগুলো আইন যতগুলো বিধান রচিত হয়েছে আল্লাহর কোরআন বিরোধী প্রত্যেকটা আইন ইসলাম বিরোধী প্রতিটি আইন এগুলোই হল জুলুম আর শোষণের হাতিয়ার স্বাধীনতার সংগ্রামের অর্থ হল জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করা মানুষের উপর মানুষের বানানো সমস্ত জুলুম এবং শোষণের আইনের বিরুদ্ধে সংগ্রাম করার নামই হল স্বাধীনতার সংগ্রাম ব্রিটিশরা আমাদেরকে জুলুম করত এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করা হয়েছিল স্বাধীনতার সংগ্রাম পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে জুলুম করত তাদের বিরুদ্ধে আন্দোলন করার নাম ছিল স্বাধীনতার সংগ্রাম আজ যদি আমাদের উপর অন্য কেউ জুলুম করে সেটা বিদেশি জালেম হোক আর দেশি জালেম হোক সেই জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার নামই হল স্বাধীনতার সংগ্রাম এই স্বাধীনতার সংগ্রাম শেষ হয় নাই স্বাধীনতার সংগ্রাম শেষ হওয়ার নয় যতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর জমিন থেকে রাইরুল্লাহর বানানো সমস্ত কালা কানুনের অপছায়াকে উৎখাত করে বঙ্গোপসাগরে ভাসিয়ে না দেওয়া যাবে ততদিন পর্যন্ত প্রকৃত স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠিত হবে না হাজরিন কাজেই আজকে এই কথাটাই আমাদের পরিষ্কার কথা বরং আমি তো আজকে কথা বলবো আজকে শুনতেছি মুক্তিযুদ্ধের নাকি আর একটা নতুন প্রজন্ম ওয়েলকাম আমরা মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মকে স্বাগত জানাই মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মের ঘোষণা আমরা দিতে চাই আর সেই ঘোষণাটা হলো এই আমরা ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম করেছি সেখানে আমরা বিজয় অর্জন করেছি স্বাধীনতার প্রথম পর্বে আমাদের বিজয় এসেছে আমরা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করেছি বিজয় অর্জিত হয়েছে আমাদের সেমিফাইনালে বিজয় অর্জিত হয়েছে এবারের তরুণ প্রজন্মের নতুন মুক্তিযুদ্ধ হবে মুক্তিযুদ্ধের চূড়ান্ত খেলা এই চূড়ান্ত ফাইনাল খেলায় মানব রচিত সমস্ত জাহিলিয়াতের তন্ত্র মন্ত্রকে উৎখাত করে এক আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নার শাসন ব্যবস্থা কায়েম করার মুক্তিযুদ্ধই হবে চূড়ান্ত স্বাধীনতার এটাকেই বলা হয় স্বাধীনতার সপক্ষ শক্তি কথা ঠিক না বেঠে হ্যাঁ। স্বাধীনতার অর্থ শুধুমাত্র একটা মানচিত্র নয় স্বাধীনতার অর্থ শুধুমাত্র একটা পতাকা নয় বরং স্বাধীনতার প্রকৃত অর্থ হল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হওয়া যদি স্বাধীনতা একটা মানচিত্রের নামই হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হওয়ার পর বাংলাদেশের প্রখ্যাত একজন স্বাধীন চেতা কবি রফিক আজাদের কণ্ঠে সেই বিদ্রোহী কবিতা রচিত হতো না ভাত দে হারামদাদা নইলে মানচিত্র খাবো আমরা ভুলে যাই নাই এই কবিতা কোনো মোল্লা লেখে নাই কোন মৌলানা সাহেব লেখেন নাই কোন মহাদ্দেশ মুফতি সাহেব লেখেন নাই কোন ইমাম মুয়াজ্জিন সাহেব লেখেন নাই কোন মুফাসসির কোন ওয়ায়েস সাহেব লেখেন নাই এই কবিতা স্বাধীনতার সপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর লিখেছেন ভাত যে হারাম দাদা নইলে মানচিত্র খাব এর অর্থ কি শুধু মানচিত্র দেখায় দেখায় শুধু পতাকা বিক্রি করে করে কেউ স্বাধীনতার ফেরিগিরি করবা মানুষের জনগণ তা কোনোদিন মেনে নেবে না স্বাধীনতার অর্থ কি স্বাধীনতার অর্থ হলেই দুনিয়া দেশের জনগণের প্রত্যেকটি মানুষ তার মৌলিক অধিকার পাবে ও দোস্ত মানুষের ঘরে ঘরে তার ভাতের অধিকার পৌঁছতে হবে যেদিন জনগণ তার ভাতের অধিকার পাবে যেদিন জনগণ সম্পদের নিরাপত্তার অধিকার পাবে যেদিন দেশের জনগণ ইজ্জতের নিরাপত্তার অধিকার পাবে যেদিন জনগণ দাড়ি আর টুপি নিয়ে সমাজের মধ্যে মাথা উঁচু করে নির্বিঘ্নে চলার সুযোগ পাবে যেদিন এদেশের নারীরা নির্বিঘ্নে বোরকা পরিধান করে স্কুল কলেজ ভার্সিটি সরকারি অফিস আদালতে যেতে পারবে যেদিন এদেশে আমার নবীকে কটাক্ষ করার মতো কোন দুঃসাহস কেউ দেখাতে পারবে না যেদিন ইসলামকে নিয়ে কোনো কটুক্তি করা যাবে না যেদিন আল্লাহকে নিয়ে কোনো কটুক্তি করা যাবে না যেদিন আল্লাহর কোরআনকে নিয়ে কেউ কোনো কটুক্তি করতে পারবে পারবে না যেদিন আল্লাহর নবী শান্তির নবী বিশ্ব মানবতার নবীর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না যেদিন প্রত্যেকটি মুসলমান তাদের ইসলামের ধর্মের অধিকার পাবে যেদিন প্রত্যেকটি হিন্দু তাদের ধর্মীয় অধিকার পাবে যেদিন প্রত্যেকটি খ্রিস্টান তাদের ধর্মীয় অধিকার পাবে যেদিন জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ তাদের মৌলিক অধিকারগুলো পাবে সেদিনই স্বাধীনতা সার্থকতা হাসিল করবে যদি খেতে না পারে স্বাধীনতা অর্থহীন ও দোস্ত মানুষ যদি নিরাপত্তা না পায় স্বাধীনতা অর্থহীন সংখ্যালঘুরা যদি মন্দিরের নিরাপত্তা না পায় স্বাধীনতা অর্থহীন সংখ্যালঘু হিন্দুরা যদি তাদের জীবনের নিরাপত্তা না পায় স্বাধীনতা অর্থহীন সংখ্যালঘু নারীরা যদি তাদের ইজ্জতের নিরাপত্তা না পায় তাদের তাহলে স্বাধীনতা অর্থহীন ও দোস্ত যদি এদেশের মা বোনেরা মুসলিম নারীরা যদি বোরখা পরিধান করে নির্বিক বিঘ্নে সমাজে চলাচল করতে না পারে স্বাধীনতা অর্থহীন যদি এদেশের মুসলমানেরা যদি মাথায় দাঁড়িয়ে আর টুপি নিয়ে সমাজের মধ্যে বুক চোখ মুখ ফুলিয়ে চলতে না পারে খোদার কসম খেয়ে বলি মুখে মুখে যতই স্বাধীনতা বলা হোক না কেন সত্যিকার স্বাধীনতা জনগণের দোরগোড়ায় পৌঁছে নাই কথা ঠিক না ঠিক এদেশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আর টুপিকে নিয়ে অবমাননা করা হয় কি হয় না এদেশে কোন মুসলিম নারী বোরকা পড়ার অপরাধে তাদেরকে আদালতের মধ্যে নিয়ে জোরপূর্বক তাদের মুখের নিকাপ খোলা হওয়ার মতো জঘন্য ঘটনা ঘটে কি ঘটে না পরিষ্কার ভাষায় বলতে চাই যে দেশে টুপির বেইজ্জতি করা হয় যে দেশে আল্লাহর নবীর সুন্নতের দাড়ির বেইজ্জতি করা হয় যে দেশে আল্লাহর পবিত্র বিধান হিজাব এবং পর্দার বিধানকে কলঙ্কিত করা হয় যে দেশে এখনো পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় না যে দেশে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা নয় ওনার কসম খেয়ে বলি এখনো পর্যন্ত স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে না ইতিহাস থেকে আপনাদেরকে শিখতে হবে আমাদেরকেও বুঝতে হবে স্বাধীনতা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সাহাবে একরাম এই মৌলিক দাওয়াত নিয়ে ইসলামের সারা পৃথিবীতে ছড়িয়েছিলেন কথা ঠিক না বেঠিক কাজেই ইসলাম ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে মানুষের জিন্দগির সমস্ত নিরাপত্তার কথা রয়ে গেছে ইসলামের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করে করা হয়েছে কথা ঠিক নেবে ঠিক আল্লাহর নবী তিনি হলেন রহমতুল্লিল আলমিন কথা ঠিক নেবে ঠিক আমাদের নবী শুধুমাত্র রহমতুল্লিল মুসলিমিন নন বরং রহমতুল্লিল আলমিন কথা ঠিক নেবে ঠিক নবী কি শুধু রহমতুল্লিল মুসলিমিন না রহমতুল্লিল আলমিন রহমতুল্লিল আলমিনের অর্থ কি রহমতুল্লিল আলমিনের অর্থ হল আমার নবী যেরকম মুসলমান ইমানদারের জন্য রহমত আমার নবী হিন্দুর জন্য রহমত আমার নবী যেরকম মুসলিমের জন্য রহমত আমার নবী বৌদ্ধ খ্রিস্টানের জন্য রহমত আমার নবী তাম দুনিয়ার সমস্ত জাতির জন্য রহমত সমস্ত মানবতার জন্য রহমত আমার নবী শুধু মানুষ নয় সমস্ত পশু পক্ষীর জন্য রহমত পুরা কায়নাথের জন্য আল্লাহ তাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন সুতরাং কেউ যদি এই রহমতকে গালি দেয় কেউ যদি এই রহমতের সঙ্গে বিদ্বেষ পোষণ করে আমরা তো পরিষ্কার ভাষায় বলব আমার নবীর রহমতের দৃষ্টান্ত যদি কেউ জানতে চাও হাদিসের কিতাবগুলো থেকে আমরা তার জ্বলন্ত দৃষ্টান্ত দিতে পারি আল্লাহ নবী যখন আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি ওসাল্লাম বৃত্ত সজ্জায় শায়িত হয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছেন বহু আলা কাজালিক ওই মৃত্যু যন্ত্রণায় ছটফটরত অবস্থায় উম্মতের কাছে তিনি বলে গেলেন উম্মত আমি তোমাদের কাছে মুসলিম রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্রের মধ্যে বসবাসরত সমস্ত সংখ্যালঘুদেরকে তোমাদের কাছে আমানত রেখে গেলাম সংখ্যালঘুদেরকে আমানত রেখে গেছেন কে আল্লাহ নবী কে আল্লাহ নবী বলে গেলেন আমার উম্মত মুসলিম এবং ইসলামী রাষ্ট্রের মধ্যে যত সংখ্যালঘু থাকবে জিম্মি থাকবে এই জিম্মিদেরকে আমি আল্লাহ এবং তার রসুল তোমাদের কাছে আমানত রেখে গেলাম শুধু তাই নয় এরপরে আল্লাহ নবী বললেন সুতরাং আমার উম্মত খবরদার খবরদার আমার কোন উম্মত যদি অন্যায় ভাবে কোন সংখ্যালঘুর উপর আক্রমণ করে আমার কোন উম্মত যদি অন্যায় ভাবে কোন সংখ্যালঘু হিন্দু নারীর ইজ্জত লুণ্ঠন করে আমার কোন মুসলিম উম্মত যদি অন্যায় ভাবে কোন অমুসলিম নারী বা পুরুষের যদি তাদের মাল ইজ্জতের নিরাপত্তার বিঘ্ন ঘটায় কেয়ামতের দিন স্বয়ং আমি আল্লাহর রসুল কেয়ামতের আল্লাহর মহান আদালতে তার বিরুদ্ধে আমি আসামির কাঠ গড়ায় তাকে দাঁড় করিয়ে নালিশ দায়ের করব মক্তারাম মহাজরিন আমরা সেই ধর্মের অনুসারী আমরা সেই পয়গম্বরের উন্মত যেই পয়গম্বর সংখ্যালঘুদেরকে উন্মতের কাছে আমানত রেখে গেছেন আমরা সেই ইসলামের অনুসরণ করি যে ইসলাম প্রতিটি সংখ্যালঘুর মৌলিক অধিকারকে নিশ্চিত করেছে যে ইসলাম সংখ্যালঘুর অধিকারকে নিশ্চিত করেছে সেই ইসলাম শুধু সংখ্যালঘু নয় প্রত্যেকটি মানুষের মৌলিক অধিকারকে নিশ্চিত করেছে সেই ইসলাম বোরকাবালি নারীর অধিকার নিশ্চিত করেছে সেই ইসলাম টুপি টুপিদারিওয়ালা মুসলমানের ইজ্জতের নিরাপত্তার মৌলিক অধিকার নিশ্চিত করেছে কাজেই যদি আজকে মানুষের ঘরে ঘরে স্বাধীনতার অধিকার পৌঁছাতে হয় একমাত্র ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া তার বিকল্প কোনো পদ্ধতি না কথা ঠিক না বেঠি মোহতারাম হাজরিন কাজেই আমার আলোচনা এখানেই পরিষ্কার আমাদের কথা ইসলামকে খুব ভালো করে বুঝবার চেষ্টা করুন ইসলাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওই বিধান যে বিধানের মধ্যে মানব জাতির সমস্ত অধিকারগুলোকে নিশ্চিত করা হয়েছে কাজেই স্বাধীনতার চেতনা আমাদের বুকের মধ্যে রাখতে হবে আল্লাহর কোরআন বলে দিয়েছে ইসলাম বলে দিয়েছে জুলুমের বিরুদ্ধে তোমরা লড়াই করো খবরদার খবরদার অন্তর আল্লাহ নবী এরশাদ করলেন তুমি তোমার ভাইয়ের সাহায্যে এগিয়ে আসো তোমার সভাই জালেম হোক অথবা মাজলুম হোক তুমি তোমার ভাইয়ের সাহায্য করো সাহাবা একরাম আরজ করলেন ইয়ারসুল্লাহ আমার ভাই যদি মজলুম হয় তাহলে আমি তার সাহায্য করব ব্যাপারটা তো আমার কাছে ক্লিয়ার আর পরিষ্কার কিন্তু আমার ভাই যদি জালেম হয় তাহলে আমি আমার সেই ভাইকে কিভাবে সাহায্য করব সে জুলুম করতেছে তাকে আমি সাহায্য করব কিভাবে তার জুলুমে অংশগ্রহণ করে আমিও কি আর একটা কিল মারব আল্লাহ নবী বললেন যে না রে জালেমকে সাহায্য করার পদ্ধতি এটা নয় যে তুমিও তার জুলুমের মধ্যে অংশগ্রহণ করবা এটা নয় বরং জালেমকে সাহায্য করার পদ্ধতি শাস্তি হলো এই ওই জালেমের কালো হাতকে ভেঙ্গে গুড়িয়ে দাও ইসলাম আমাদেরকে পাহাড়দার বানিয়েছে ইসলাম মুসলমানকে পাহারাদার বানিয়েছে ইসলাম শুধুমাত্র আমাদেরকে মসজিদের চার দেয়ালের মধ্যে বন্দী থাকতে বলে নাই ইসলাম আমাদেরকে মানুষের অধিকার থেকে চোখ বন্ধ করে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে আবদ্ধ করে দেয় নাই যে ইসলাম আমাদেরকে মসজিদের মধ্যে যেতে বলেছে আল্লাহর গোলামি করার জন্য যে ইসলাম আমাদেরকে মাদ্রাসার মধ্যে যেতে বলেছে আল্লাহর কোরআনে শিক্ষা গ্রহণ করার জন্য সেই ইসলাম আমাদেরকে সমাজের প্রতিটি পাড়ায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মানুষের অধিকার নিশ্চিত করার জন্য স্বাধীনতার দুর্গ করার শিক্ষা দিয়েছে কাজেই প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় স্বাধীনতার দুর্গ করে তোল স্বাধীনতার দুর্গ করে তোল সমস্ত দালেনদের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে শোষকদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম চলবে আমাদের আল্লাহর নবীকে গালি দেওয়া এটা সবচেয়ে বড় মানবতার জঘন্যতম অপরাধ আল্লাহ নবীর বিরুদ্ধাচারণ করা মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় সবচেয়ে বড় দুশ্মনী এবং মানবতার সবচেয়ে বড় বিরোধিতা কথা ঠিক না ঠিক ও দোস্ত যেহেতু আল্লাহ নবী সমস্ত মানবতার জন্য রহমত সুতরাং যারা নবীকে কটাক্ষ করে যেহেতু আল্লাহ নবী জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য রহমত সুতরাং যারা নবীর সঙ্গে দুশ্মনী রাখে তারা শুধুমাত্র মুসলমানের দুশ্মন তাই নয় বরং তারা হিন্দুদের দুশ্মন তারা শুধু ইমানদারদের দুশ্মন তাই নয় বরং তারা সমস্ত জাতির দুশ্মন তারা সমস্ত গোটা মানবতার দুশ্মন তারা আজকে বড় আক্ষেপ লাগে আজকে বড় আফসোস লাগে একটি কথা বলতে আমাদের বুক বিদীর্ণ হয়ে আসে দুঃখে ভাক্রান্ত আমাদের চোখ ফেটে কান্নার পানি ঝরতে থাকে ইতিহাস বলে আজ পর্যন্ত পৃথিবীর কোন ভাষাকে ব্যবহার করে পৃথিবীর কোন জাতির ভাষাকে ব্যবহার করে মানবতার নবী বিশ্ব নবী শান্তির নবীকে এমন অকথ্য অশ্রাব্য অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় নাই সাম্প্রতিক আমার এবং তোমার প্রিয় মাতৃভাষা বাংলাকে ব্যবহার করে এক শ্রেণীর কুলাঙ্গার নবীর দুশ্মন আল্লাহর নবীকে যে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে আজ পর্যন্ত দেড় হাজার বছরে পৃথিবীতে আর কোন ভাষাকে ব্যবহার করে আমার নবীকে রহমতের নবীকে এমন কটাক্ষ করা হয় নাই সুতরাং আজকে আমরা বলতে চাই উনিশশো সালে ভাষার জন্য বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছিল তারা নাম খুঁজো সালাম বরকত রফিক জব্বার প্রতিটি মুসলমান মায়ের সন্তান বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহ দেওয়া নিয়ামত বাংলা ভাষার মর্যাদা রক্ষা করেছিল বাংলা ভাষার মর্যাদা তারা রক্ষা করেছিল আল্লাহর নবীকে এই ভাষা ব্যবহার করে গালি দেওয়ার জন্য নয় ভাষাকে ব্যবহার করে ইতিহাসের জঘন্যতর অপরাধ করেছে তারা শুধু আল্লাহর নবীকে গালি দেয় নাই বরং তারা আমার মায়ের ভাষা উনিশশো বাউান্নর আমার ভাইয়ের রক্তে রাঙানো পবিত্র বাংলা ভাষাকে কলঙ্কিত করেছে আমার দেশের স্বাধীন মাটিকে ব্যবহার করে বাংলাদেশের স্বাধীন মাটিকে ব্যবহার করে আমার নবীকে যে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে পৃথিবীতে আজ পর্যন্ত কোন ভূখণ্ডকে ব্যবহার করে আল্লাহর নবীকে এমন অকথ্য গালিগালাজ করা হয় নাই সুতরাং আমরা বলতে চাই উনিশশো একাত্তর সালে এদেশের মুসলিম জনতা এদেশের শান্তিপ্রিয় জনতা এদেশকে স্বাধীন করেছে এই মাটিতে দাঁড়িয়ে কোনো কুলাঙ্গার আল্লাহ নবীকে গালি দেবে এই জন্য নয় ডিজিটাল প্রযুক্তির কথা আমরা শুনলাম ডিজিটাল যুগের কথা আমরা শুনলাম আমরা আশ্বস্ত হলাম জাতির উন্নতি হবে ডিজিটাল প্রযুক্তি আসলে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারব এখন আমরা দেখলাম আমাদের এই গৌরবের এবং আমাদের সেই স্বপ্নের ডিজিটাল প্রযুক্তিকে ব্যবহার করে আল্লাহ নবীর কুখ্যাত দুশ্মনেরা ব্লগের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তারা মানবতার বিরুদ্ধে শান্তির বিরুদ্ধে রহমতের নবীর বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে কাজে মুসলমান যারা ডিজিটাল যুগের কথা বলেছিলেন আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি ময়দানে নেমে পড়ুন রাস্তায় নেমে পড়ুন বুকের মধ্যে কাপনের কাপন জড়িয়ে নেমে পড়ুন নবীর দুশ্মনদের হাত থেকে ডিজিটাল প্রযুক্তিকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার না করা যাবে নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ শেষ হবে না কাজী আমার সর্বশেষ মেসেজ ভাষার মর্যাদা যদি রক্ষা করতে চাই উনিশশো বাবান্নের দেওয়া পবিত্র বাংলা ভাষার মর্যাদা যদি রক্ষা করতে চাই আগামী দিনে আমাদের পবিত্র ভাষাকে ব্যবহার করে আর কোন কুলাঙ্গার যেন নবীকে গালি দিতে না পারে তার নিরাপত্তা চাই আমার সোনার বাংলার স্বাধীন মাটিকে ব্যবহার করে নবীর কোন দুশ্মন যেন শান্তিকে নষ্ট করে আল্লাহ নবীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর কোন সুযোগ না পায় তার নিরাপত্তা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল প্রজন্মের প্রযুক্তিকে ব্যবহার করে কোন কুলাঙ্গার নবীর দুশ্মন মানবতার দুশ্মন যেন আল্লাহ নবীর বিরুদ্ধে কটুত্বে করতে না পারে তার নিরাপত্তা চাই আমরা বলতে চাই দেশের শত্রুর বিরুদ্ধে যেমন সর্বোচ্চ শাস্তি নিরাপদ নিশ্চিত করা হয়েছে রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে যেমন পরিষ্কারভাবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে মানবতার দুশ্মন মানবতার দুশ্মন আল্লাহ নবীর দুশ্মনদের বিরুদ্ধে আমরা পরিষ্কারভাবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করতেছি এই মৃত্যুদণ্ড যদি নিশ্চিত করা হয় আমাদের ভাষার মর্যাদা রক্ষা পাবে মৃত্যুদণ্ড যদি নিশ্চিত করা হয় আমাদের স্বাধীন বাংলার এ মাটি কলঙ্ক মুক্ত হবে নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় আমাদের ডিজিটাল প্রজন্মের অগ্রগতি কলঙ্ক মুক্ত হবে আর যদি সেটা করতে আমাদের কর্তৃপক্ষ শাসকবর্গ ব্যর্থ হয় যদি নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে না পারেন যদি আমার কোরআনের ইজ্জতের নিরাপত্তা দিতে না পারেন যদি আল্লাহর ইজ্জতের নিরাপত্তা দিতে না পারেন খোদার কসম খেয়ে বলি কারো পরোয়া করব না গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলবে চব্বিশে মার্চ আজকে মহান স্বাধীনতা দিবস বিয়াল্লিশ বছর হলো আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আজও পর্যন্ত এই বাংলার মাটিতে বসে আমাদের পবিত্র ভাষাকে কলঙ্কিত করা হয় আমাদের পবিত্র জন্মভূমিকে কলঙ্কিত করা হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ডিজিটাল প্রযুক্তিকে কলঙ্কিত করা হয়েছে সুতরাং যতক্ষণ পর্যন্ত এই কলঙ্ক থেকে জাতিকে মুক্তির ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত নবী প্রেমিক জনতার এই চূড়ান্ত সংগ্রাম চলছে 到了没？到了。 আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হোক সত্যিকার মানবতার দুশ্মনদের বিচার হোক নবীর দুশ্মনরা ফাঁসিতে ঝুলুক আর গোটা দুনিয়ার শান্তি প্রতিষ্ঠিত হোক শান্তিকামী মানুষেরা জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির নদীর নিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক এই সকল মাদ্রাসাগুলো সেই শান্তির রক্ষা কবচ নবীর শিক্ষা রক্ষা কবচ যতদিন শান্তির শিক্ষা থাকবে নবীর শিক্ষা থাকবে ইনশাআল্লাহ আল্লাহ স্বাধীনতা ততদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত করার কোন অপচেষ্টা সফল হবে না আল্লাহ রব্বুল আলমিন স্বাধীনতার সপক্ষ শক্তির এ সকল মাদ্রাসাগুলোর দুর্গকে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত হেফাজত ফরমান ফলামায় গ্রামকে আল্লাহ পাক রব্বুল আলমিন জাতির সত্যিকার নেতৃত্ব দেওয়ার স্বাধীনতার সত্যিকার বক্তব্য স্বাধীনতার আসল সংজ্ঞা আসল পরিচয় জাতির সামনে তুলে ধরবের তৌফিক দান করুন এবং জাতিকে আল্লাহ পাক রব্বুল আলমিন সেই আদর্শ সেই নির্দেশনা মেনে আমাদের